মুজাহিদ রহমাতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ইবনু উমার রদিল্লাহ তালাহু এর বাড়িতে এসে তাকে খবর দিল এইমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন ইবনু উমার রদিল্লাহ তালাহু বলেন আমি অগ্রসর হলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কাবাঘর হতে বের হয়ে পড়েছেন বিলাল রদিল্লাহ তালাহু দরজার নিকট দাঁড়িয়ে আছেন আমি বললাম হে বিলাল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কাবার ভেতরে সালাত আদায় করেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কোন স্থানে তিনি বললেন দু স্তম্ভের মাঝখানে তারপর তিনি বেরিয়ে এসে কাবার সামনে দুরাকাত সালাত আদায় করলেন ইমাম বুখারি রহমাতুল আলহী বলেন আবু হুরাইরা রদিল্লাহ তালাহু বলেছেন নবী সাল্লাহ আল্লাহ আমাকে দুরাকাত সালাতুল জুহা অর্থাৎ চাষতের সালাত এর নির্দেশ দিয়েছেন ইতবান ইবনু মালিক আনসারি রদিল্লাহ তালাহু বলেন একদা অনেকটা বেলা হলে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আবু বকর এবং উমর রদিল্লাহ তাল্লাহ্ন আমার এখানে আসলেন আমরা তার পেছনে কাতারে দাঁড়ালাম আর তিনি আমাদের নিয়ে দুরাকাত চাষতের সালাত আদায় করলেন